করা হয়েছে এই আয়তে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভ্রাতৃত্বের কথা এবং কিভাবে আল্লাহ তালা আমাদেরকে একে অপরের সাথে জুড়ে দিয়েছেন যখন আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলাম একে অপর থেকে আমরা আলাদা ছিলাম পরস্পরের শত্রু ছিলাম একে অপরের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না একে অপরের রক্তের ওপরে আক্রমণ করা মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ এবং আরও অনেক কিছু অন্যায় আমরা জড়িত ছিলাম তখন মহান আল্লাহ রবুল আলমিন তারই অনুগ্রহে নবীর মাধ্যমে আমাদেরকে জুড়ে দিয়েছেন সেই কথাটা আল্লাহ তালা কোরআনের এই আয়তে আমাদেরকে বলে বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো একে অপর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না সেই দিনের কথাকে তোমরা স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে তারপরে আমি আল্লাহ আমার নিজের অনুগ্রহে আমি তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলাম তোমরা জাহান নামের কাছাকাছি পৌঁছে গেছিলে তারপরে আমি তোমাদেরকে সেই জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিলাম তো ভাইরা আমার কথা হচ্ছে যে বন্ধন আল্লাহ তালা আমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছেন আমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন সেই বন্ধনকে মজবুত এবং অটুট রাখতে হলে আমাদেরকে একে অপরের অধিকারের কথা ভাবতে হবে আরও কিছু অধিকারের কথা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আমরা কারো প্রতি জুলুম করব না কোনো মুসলমানের প্রতি অন্য কোনো মুসলমান জুলুম করতে পারে না জুলুম করাকে আল্লাহ তালা হারাম বলে ঘোষণা করে দিয়েছেন হাদিসে কুদ্সি মুসলিম শরীফের হাদিস লম্বা চওড়া বিস্তারিত একটি হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহ তালা প্রথমেই যে কথাটি উল্লেখ করেছেন তাতে বলেছেন যে আমি আল্লাহ জুলুম করাকে নিজের উপরে হারাম করে নিয়েছি এবং তোমাদের মাঝেও সেটাকে হারাম করেছি লক্ষ্য করুন হাদিসটির প্রতি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেছেন ইয়া এবাদি ইন্নি হার্রাম তুদ্দুল আলা নাফসি ওয়াজা আল তুহু বাইনাকুম মুহার্রামা ফালা তাদালামু ইয়া ইবাদি ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লামান কাসাইতুহু ফাস্তাকসুনি আকসুকুম ইয়া ইবাদি কুল্লুকুম জাইন إلا من أطعمته فاستطعموني أطعمكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم صاروا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملك شيئا যালিকা ফি মুলকি শাইআ ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম সারু আলা আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলছেন